ভোর না হতেই কত যে পাখি আল্লাহ আল্লাহ গে যায় চেনা অচেনা কত যে সৃষ্টি আল্লাহ আল্লাহ ডেকে যায় ভোর না হতেই কত যে পাখি আল্লাহ আল্লাহ গে যায় চেনা চেনা কত যে সৃষ্টি আল্লাহ আল্লাহ ডেকে যায় ভোর না হতে কত যে পাখি আল্লাহ আল্লাহ গে যায় চেনা চেনা কত যে সৃষ্টি আল্লাহ আল্লাহ ডেকে যায় কেউ ভুলে থাকে না এই জমিনে জিনিংসান কোন প্রাণে কেউ ভুলে থাকে না এই জমিনে জিনিংসান কোন প্রাণে তুমি প্রভু তুমি খোদা তুমি আল্লাহ রব্বুল আলামিন তুমি সালা তুমি রহমান তুমি আল্লাহ রহমানুর তুমি প্রভু তুমি খোদা তুমি আল্লাহ রব্বুল আলামিন তুমি সালাম তুমি রহমান তুমি আল্লাহ রহমানুর ভোর না হতেই কত যে পাখি আল্লাহ আল্লাহ গে যায় চেনাওয়া চেনা কত যে সৃষ্টি আল্লাহ আল্লাহ ডেকে যায় মন ভরে না প্রাণ ভরে না তোমায় ডেকে ডেকে ভাবনাতে আছো মিশে রজনীর কল্পনাতে মন ভরে না প্রাণ ভরে না তোমায় ডেকে ডেকে ভাবনাতে আছো মিশে রজনীর কল্পনাতে মন ভরে না প্রাণ ভরে না তোমায় ডেকে ডেকে ভাবনাতে আছো মিশে রজনীর কল্পনাতে তোমার প্রেমে বিভোর আমি তোমায় ডাকি মন শুধু তোমার প্রেমে বিভোর আমি তোমায় ডাকে এই মন শুধু তুমি প্রভু তুমি খোদা তুমি আল্লাহ রব্বুল আলামিন তুমি সালাম তুমি রহমান তুমি আল্লাহ রহমানুর রহিম তুমি প্রভু তুমি খোদা তুমি আল্লাহ রব্বুল আলামিন তুমি সালাম তুমি রহমান তুমি আল্লাহ রহমান রাহিম ভোর না হতে কত যে পাখি আল্লাহ আল্লাহ গে যায় চেনাওয়া চেনা কত যে সৃষ্টি আল্লাহ আল্লাহ ডেকে যায় কেউ ভুলে থাকে না এই জমিনে জিন ইনসান কোন প্রাণে কেউ ভুলে থাকে না এই জমিনে জিন ইনসান কোন প্রাণে তুমি প্রভু তুমি খোদা তুমি আল্লাহ রব্বুল আলামিন তুমি সালাম তুমি রহমান তুমি আল্লাহ রহমানুর রহিম তুমি প্রভু তুমি খোদা তুমি আল্লাহ রব্বুল আলামিন আলামিন তুমি সালাম তুমি রহমান তুমি আল্লাহ রহমান তোমার প্রেমে গান গিয়ে যায় প্রভাত বেলার পাখি বাতায়নে খুলে দেখি মিষ্টি রোদের হাসি তোমার প্রেমে গান গেয়ে যায় প্রভাত বেলার পাখি বাতায়নে খুলে দেখি মিষ্টি রোদের হাসি তোমার প্রেমে গান গেয়ে যায় প্রভাত বেলার পাখি বাতায়নে খুলে দেখি মিষ্টি রোদের হাসি তোমার নামে কত জাদু রয়েছে কত মধু তুমি প্রভু তুমি খোদা তুমি আল্লাহ রব্বুল আলামিন তুমি সালাম তুমি রহমান তুমি আল্লাহ রহমানুর রহিম তুমি প্রভু তুমি খোদা তুমি আল্লাহ রব্বুল আলামিন তুমি সালাম তুমি রহমান তুমি আল্লাহ রহমানুর রহিম ভোর না হতেই কত যে পাখি আল্লাহ আল্লাহ গে যায় চেনা চেনা কত যে সৃষ্টি আল্লাহ আল্লাহ ডেকে যায় ভোর না হতেই কত যে পাখি আল্লাহ আল্লাহ গে যায় চেনা চেনা কত যে সৃষ্টি আল্লাহ আল্লাহ ডেকে যায় কেউ ভুলে থাকে না এই জমিনে জিন ইনসান থাকে না জমিনে যিন ইনসান কোন প্রাণে তুমি প্রভু তুমি খোদা তুমি আল্লাহ রাব্বুল আলামিন তুমি সালাম তুমি রহমান তুমি আল্লাহ রহমানুর রহিম তুমি প্রভু তুমি খোদা তুমি আল্লাহ রাব্বুল আলামিন তুমি সালাম তুমি রহমান তুমি আল্লাহ রহমান রাহিম তুমি প্রভু তুমি খোদা তুমি আল্লাহ রব্বুল আলামিন তুমি সালাম তুমি রহমান তুমি আল্লাহ রহমান রাহিম তুমি প্রভু তুমি খোদা তুমি আল্লাহ রব্বুল আলামিন তুমি সালাম তুমি রহমান তুমি আল্লাহ রহমান